হচ্ছে তাওহীদ বিরোধী ইমান বিরোধী ইসলাম বিরোধী দিন বিরোধী কাজ বিষয়টা কেমন আরেকবার আল্লাহর গুণবাচক নাম নামের অর্থ অর্থের কর্মকাণ্ড কর্মকাণ্ডের অর্থ এর মধ্যে চারটা গুণবাচক নাম আল্লাহর যতগুলো নাম রয়েছে গুণবাচক নামগুলোর অর্থ রয়েছে এই অর্থ সংশ্লিষ্ট কিছু আল্লাহ সুবাহান ও তালার কুদরাত রয়েছে ক্ষমতা রয়েছে কর্মকাণ্ড রয়েছে ওই কর্মকাণ্ডগুলোর আবার একটা অর্থবহ অর্থ রয়েছে এই চারটা চারটার মধ্যে যে কোনো একটার কেউ যদি শুধুমাত্র বিকৃতি সাধন করে পরিবর্তন ঘটায় এর মধ্যে তাওিল করে অপব্যাখ্যা করে অথবা তাতিল করে অস্বীকার করে তাহলে সে ইসলামের দায়রা থেকে ইমানের দায়রা থেকে আল্লাহ তাহিদের দায়রা থেকে দিন থেকে একদম ছিটকে পড়বে ও দূরে চলে যাবে ও যতই সালাদ করুক সিয়াম করুক জাকাত করুক যা যা আছে সবগুলো কাজ করার পরেও ও বাহ্যিকভাবে মুসলিম থাকবে আত্মিকভাবে ও ইসলামের দায়রা থেকে বের হয়ে চলে যাবে কুফুরি এটা কুফুরি আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যে এই উম্মাদ মূর্তি পূজক হয়ে যাবে ইসলাম থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে দূরে চলে যাবে ইসলামের বাইরে চলে যাবে ইমান শূন্য হয়ে যাবে তাও এই শূন্য হয়ে যাবে তার মধ্যে একটি আলোচনা হচ্ছে এই একটি বিষয় যে আল্লাহর গুণবাচক নাম নামের অর্থ অর্থের কর্মকাণ্ড ওই কর্মকাণ্ডের একটা অর্থ রহ অর্থ এর মধ্যে কেউ যদি বিকৃতি সাধন করে কেউ যদি বিকৃতি সাধন করে অপরাধ করেছিল ইয়াহুদিরা অপরাধ করেছিল নাসারারা অপরাধ করেছিল পত্তলিকেরা অপরাধ করছে অমুসলিমেরা আল্লাহকে ঈশ্বর বলে ডাকছে একটা জাতি মুসলিমরা নির্বিশেষে তাকে বর্জন করছে আল্লাহ সুহার নাম হচ্ছে আল্লাহ এবং তার আরো কিছু নাম রয়েছে আরো কিছু নাম রয়েছে তার নাম হচ্ছে আল্লাহ এবং তার আরো কিছু নাম রয়েছে এই নামগুলোকে বাদ দিয়ে একটা জাতি আল্লাহকে ঈশ্বর বলা শুরু করে দিল নাম হচ্ছে এটা নামটাকে চেঞ্জ করে আরেকটা নাম দিল আর একটা জাতি আল্লাহ সোহার যে নাম প্রকৃত নাম এই নামটাকে বর্জন করে আল্লাহকে গড বলে ডাকা শুরু করে দিল আর একটা জাতি আল্লাহ সুহার একটা কর্মকাণ্ডকে চেঞ্জ করে ফেলল চেঞ্জ করে তাকে কারো কারো পিতা হিসাবে আখ্যায়িত করলো পিতৃত্ব একটা শব্দ শব্দের একটা অর্থ রয়েছে এর একটা কর্মকাণ্ড রয়েছে তাই না পিতৃত্ব একটা শব্দ পিতা পিতা শব্দের একটা অর্থ রয়েছে সেটা হচ্ছে পিতৃত্ব আর এই পিতৃত্ব পিতা এর একটা কর্মকাণ্ড রয়েছে সন্তান না হলে একটা মানুষ পিতা হতে পারছে না আল্লাহ তিনি তার একটা কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করছেন কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ এক এবং একক আল্লাহ সমাদ আল্লাহ অনুখাপেক্ষী লামি আলী বলে ইউলাদ তিনি জন্ম নেন না কেমন কাউকে জন্ম দেন না তিনি কারো থেকে সৃষ্ট নয় এবং তিনি কাউকে জন্ম দিচ্ছেন না কেউ তাকে জন্ম দেয়নি এবং তিনি কাউকে জন্ম দেন না আলামিয়াকুল্লাহ কুফুয়ান হাত তার কোন সাদৃশ্য নেই আর একটা জাতি আল্লাহ সুহানকে বলে ফেলল যে আল্লাহ হচ্ছেন ওজাইর আলাইসালামের পিতা ওজাইর হচ্ছে আল্লাহর পুত্র আর জাতি আল্লাহ সুহানকে বলে ফেলল যে আল্লাহ সুহান হচ্ছে মারিয়াম আলাইহাসালাম তার হাজব্যান্ড স্বামী এই যে অর্থের পরিবর্তন অর্থের বিকৃতি শব্দের বিকৃতি অর্থের বিকৃতি তার জন্য যেটা প্রযোজ্য নয় সেটা তার সাথে সংযোজন আর তার জন্য যেটা প্রযোজ্য সেটাকে বিয়োজন যেটা তার জন্য প্রযোজ্য নয় সেটাকে সংযোজন করছে আর যেটা তার জন্য প্রযোজ্য সেটাকে কি করছে বিয়োজন করছে বর্জন করছে বর্জন করছে তো আরেক জাতি বলে ফেলল আল্লাহ হচ্ছেন মারিয়াম আলাইসালামের স্বামী এবং এতটুকু বলেই খান্ত হল না বলছে এই দুইজনের মিশ্রিত সন্তান হচ্ছে ঈসা আলাই সালাতাম হচ্ছে আল্লাহ সুবহান নাম নামের অর্থ অর্থের কর্মকাণ্ড কর্মকাণ্ডের একটা অর্থবহ অর্থ এর মধ্যে বিকৃতি সাধন যে যেই পথ দিয়ে করবে গতকালকে মাদ্রাসায় বসেছিলাম একজন ভিক্ষুক আসলো বুড়ো মানুষ দেখে সুন্দর লাগলো সাফের দাড়ি একেবারে সুন্দর এসে বলছে আল্লাহর রাস্তে কিছু দেন বাবা তো তাকে দেখলাম দেখার পরে হাতের মধ্যে বালা রয়েছে ডেকে চাচা বলে বসালাম চাচা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন চাচি কেমন আছে এই সেই বলে টলে কথাবার্তা বলে চাচা নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি বাবা ওইটা ছাড়া তো আমার আর কোনো পুঁজি নাই আপনার সন্তান সন্ততি বলছে সন্তান নেই দুইটা মেয়ে ছিল মারা গেছে কিছুই নেই আমরা এখন বুড়ো বুড়ি দুজন আছি যতটুকু সাধ্য হলো তাকে দিলাম দেওয়ার পরে তাকে বললাম চাচা আপনার কি শরীর চাবায় ব্যথা বেদনা এই সেই কিছু আছে বলছে একটু ছিল এখন একটু কমছে কি আরে কমলো বলছে এক লোক আমাকে এই যে এই বালা দুইটা দিছে দেওয়ার পরে একটুখানি কমছে একটু কমছে না পুরা কমছে বলছে একটু কমছে পুরা কমে নাই না পুরো কমেনি তো পুরো কমে নাই এটা দিয়ে রেখেছেন কেন আর একটু যে কমছে এটা কি আপনি বুঝেন বলছে না এটা বুঝি না তো একটু কমছে আপনি কেমনি জানলেন কিভাবে আপনি আমাকে বললেন চাচা ওটা আপনার কমে নাই ওটা হচ্ছে আপনার মানসিক রোগ আপনার মানসিক অবস্থা আপনাকে বলছে একটুখানি ভালো ভালো লাগে এটা আসলে কমে নেই চাচা চাচা এটা পড়া যাবে না এটা ঠিক না বলার সাথে সাথে নিজের হাত থেকে নিজে খুলে দিয়ে দিল বুড়ো মানুষ নিজের হাত থেকে নিজে খুলে দিয়ে দিল বলছে এটা পড়া না গেলে পড়লাম না পড়া না গেলে পড়লাম না দিয়ে দিল গরিব মানুষের ইসলাম কবুলের ধরন এটা গরিব মানুষের ইসলাম কবুলের একটা ধরন রসুলামের অধিকাংশ সাহাবিরা গরিব ছিলেন গরিবরা ইসলামের যখন আহ্বান পেয়েছেন নির্যাতিত নিপীড়িত গরিব মানুষগুলো যখন ইসলামের আহ্বান পেয়েছেন শান্তির একটা বার্তা পেয়েছেন মানবতার একটা বার্তা পেয়েছেন তারা হু করে প্রবেশ করা শুরু করছেন ইসলামে এবং ইসলামে আসার পরে সর্বোচ্চ ত্যাগটুকু তারাই স্বীকার করছে অনেক অনেক ত্যাগ তারা স্বীকার করে যাচ্ছে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে বলছি চাচা আপনার সুস্থতা অসুস্থতার মালিককে বলছে কি আর বলবো বাবা ওই বেটায় যদি আমার ভালো না করে আমি আর ভালো হবো কেমনে এই দালাটা আমার ভালো করতে পারবে না এই যে একটা পরিভাষা ওই যে বেটা এবার দেখে বলছে ওই বেটা যদি না করে আল্লাহ সুহান বেটা নন বেটা নন আবার বেটিও নন এটা হচ্ছে আমাদের দেশের মানুষের একটা ভাষা বেটা হ্যাঁ হ্যাঁ এই যে বলছে বেটা এই বেটা শব্দটা তো আল্লাহ সুবাহ নিজের জন্য ব্যবহার করেন নাই তিনি ব্যবহার করেননি আরও এই ধরনের বেশ কিছু শব্দ রয়েছে যেগুলো আল্লাহ সুবাহান জন্য প্রযোজ্য নয় যেইগুলো আল্লাহ সুবাহান তালার জন্য প্রযোজ্য নয় এই সমস্ত শব্দকে আল্লাহ সুবাহান তালার সাথে সংযোজন করা যেগুলো তার জন্য প্রযোজ্য সেগুলোকে বিয়োজন করা বের করে দেওয়া দামের মধ্যে বিকৃতি ঘটানো অর্থের মধ্যে বিকৃতি ঘটানো কর্মকাণ্ডের অর্থের মধ্যে বিকৃতি ঘটানো এ হচ্ছে একটা কুফুরি মতবাদ এ হচ্ছে মক্কার মুশিকরা এই কাজগুলো করেছিল বর্তমান সময় আমরা যেটা দেখতে পাচ্ছি মাদ্রাসাগুলোর সিলেবাসে স্কুলগুলোর ইসলাম ধর্ম শিক্ষার সিলেবাসগুলোতে আল্লাহর নামকরণ করা হয়েছে খোদা খোদা বলে আল্লাহ নামকরণ করা হয়েছে কার কি এই খোদা বলে আল্লাহ সুবহান নামকরণ করা হয়েছে এই নামে ডাকছে এই নামে আল্লাহর কাছে প্রার্থনা করছে শুধু খোদা বলেই ক্ষান্ত হচ্ছে না খোদা তা আলা বলছে খোদা তা আলা খোদা বন্দে তা আলা খোদা তা আলা এই সেই বলছে অথচ যেইভাবে ঈশ্বর আল্লাহর নাম নয় যেইভাবে গড আল্লাহর নাম নয় ঠিক একইভাবে খোদা আল্লাহর নাম নয় একইভাবে প্রভু আল্লাহর নাম নয় এই যে ইসলামিক কিতাবাদিগুলোতে প্রভু প্রভু বলে ডাকা হচ্ছে প্রভু আল্লাহর নাম নয় আমরা রমাদান একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে ইন্ডিয়ার একটা হিন্দু সম্প্রদায় ওদের একটা দেবতা রয়েছে সেই দেবতার নাম হচ্ছে প্রভু ওরা কথায় কথায় বলে ইয়ে ক্যা হো গায়া রে প্রভু প্রভু এ কি হয়ে গেল মূর্তির সামনে দাঁড়িয়ে কথা বলে তরুণ একটা মূর্তি রয়েছে সেই মূর্তির যে শব্দটা এই শব্দটা এনে তারা সংযোজন করে দিয়েছে এর সাথে মুসলিমরা তাকে মেনে নিচ্ছে যে প্রভু প্রভু প্রভু না প্রভু আল্লাহর নাম নয় প্রভু শব্দের আরবিটা কি আরবিটা বলা হচ্ছে প্রভু শব্দের আরবিটা হচ্ছে রব অথচ রব শব্দের উপর আমরা এর আগে আলোচনা করেছিলাম রব শব্দ দিয়ে প্রভু মোটেও বোঝা যায় না এক শব্দ রবের এক শব্দের কোনো অর্থ নেই এক শব্দের কোনো অর্থ নেই আল্লাহ আকবার এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু কোন ধরনের বিকৃতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মক্কার মুশ্রিকটা এই কাজটা করেছিল আল্লাহ সুলহানার নাম সময়ের মধ্যে হতে একটি নাম হচ্ছে ইলা একটি নাম হচ্ছে ইলা যার সাক্ষ্য আমরা দিয়ে ইসলামে প্রবেশ করছি লা ইলাহা একটা শব্দ এই শব্দটাকে মক্কার মুশ্রিকরা বিকৃতি ঘটিয়েছিল বিকৃতি ঘটিয়ে তারা তাদের একটা দেবতার নামকরণ করেছিল তারা লাত ইলাহ থেকে লাত শব্দটাকে তারা বিকৃতি ঘটিয়েছিল লাত শব্দের মূল উপাদান হচ্ছে আল ইলাহ এই আল ইলাহ থেকে লাত শব্দটা বানিয়েছিল এই লাত শব্দটা বানিয়ে তারা একটা মূর্তির নামকরণ করে সেই মূর্তিটার ইবাদত করত আর বলতো আমরা সত্যিকার অর্থে ওই ইলাহের ইবাদত করছি এর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহান এই লাত সম্পর্কে বলছে আফার আইতুমুল লাত তোমরা কি লাখ নামক দেবতাকে দেখনি এর ব্যাপারে তোমাদের চিন্তা চেতনা কি আর একটা দেবতা ছিল আল্লাহ তালা বলছেন এবং দেবতা সম্পর্কে তোমাদের চিন্তা চেতনা কি তাকে কি তোমরা দেখনি তার বিষয়টা কি আল্লাহ সুহার একটা নাম রয়েছে সেটা হচ্ছে আল আজিজ সুরা আসরের একেবারে শেষের দিকে আল্লাহ তালা বলছেন আল আজিজুল জব্বার মোতাকাব্বির আল্লাহ আজিজ একটা নাম আল্লাহ সুহান এই আজিজ শব্দ থেকে ওরা বিকৃতি ঘটিয়ে ওজ্জা নামকরণ করেছিল মূল উপাদান হচ্ছে আল আজিজ আল আজিজের নামের এই বিকৃতি ঘটিয়েছিল বিকৃতি ঘটিয়ে তারা বলছিল ওজ্জা সর্বোচ্চ সম্মানিত দেবতা এই ওজ্জা একটা দেবতা তারা নির্বাচন করেছিল সেই দেবতার ইবাদত করতো আর বলতো আমরা সর্বোচ্চ সম্মানিত দেবতার এবাদত করছি উদ্দেশ্য করতো আল্লাহ সুহান তালাকে আল্লাহ তালা বলছেন যে তাদের ব্যাপারে তোমাদের ধারণাটা কি তোমাদের চিন্তাটা কি তাদের ব্যাপারে তোমাদের রায়টা কি তোমরা কি তাদেরকে দেখনি অমানাত এবং তৃতীয় আর একটা মূর্তি মানাত ওর সম্পর্কে তোমাদের ধারণাটা কি আল্লাহ সুবহান ও তালা এভাবে প্রশ্ন করছেন জাতিকে মানুষকে যেগুলো সম্পর্কে তোমাদের বিষয়টা কি বিষয়টা কি আমরা এর আগে বলেছিলাম যে পারস্যের অগ্নিপূজকদের একটা দেবতা রয়েছে সেই দেবতার নাম হচ্ছে খোদা খোদা সেই খোদা দেবতার ইবাদত করা হচ্ছে আর এদেশের ভারতবর্ষের মানুষ আল্লাহকে খোদা বলে ডাকছে মক্কার মুশ্রিকরা যেমন অজ্জা দেবতার পূজা করত মানার দেবতার পূজা করত লাদ দেবতার পূজা করত ঠিক খোদা দেবতার পূজা করে অগ্নিপূজকরা আর সেই খোদা শব্দটা এসে দাঁড়িয়েছে মুসলিমদের কাছে আল্লাহর নামকরণ করে হচ্ছে কুফুরের স্বামী ইসলাম থেকে বের হয়ে যাওয়ার এ থেকে বের হয়ে যাওয়ার দিন থেকে বের হয়ে যাওয়া এটা আর একটা পদ্ধতি আল্লাহ আকবর আল্লাহ আজিজ আল্লাহ সুবাহ একটা মহা পরাক্রমশালী মহা পরাক্রমশালী মহা পরাক্রমশালী মহা ক্ষমতাবন আজিজ আর আমাদের সাথে সমাজে এখন নামকরণ করা হচ্ছে আজিজ ছেলেমেয়েদের নাম রাখতেছে আব্দুল আজিজ অথবা আজিজুর রহমান পরবর্তীতে মানুষ একে ডাকতেছে কি নামে আজিজ আজিজ নামে ডাকছে এটা একটা অপরাধ এটা হচ্ছে একটা অপরাধ আমরা আল্লাহর আসমা সিফাতের এর আগে একটা আলোচনা গিয়েছে সেটা হচ্ছে আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করার বিষয় সে আলোচনাটি ছিল অস্বীকার করা আজকের আলোচনা হচ্ছে বিকৃতি ঘটানো দুইটা আলোচনা কিন্তু পার্থক্য একাকার করে দেখার মতো কোনো সুযোগ নেই দুইটা আলোচনা পার্থক্য আপনাদের হয়তো মনে হচ্ছে যে কি ব্যাপারে এই আলোচনাটা আগে শুনে এসেছি না দুইটার মধ্যে পার্থক্য রয়েছে একটা হচ্ছে অস্বীকার করা আরেকটা হচ্ছে বিকৃতি সাধন করা মক্কার মুশিকরা অস্বীকার করতো বলতো আমরা রহমানকে চিনি না ইয়ামানের রহমানকে চিনি মোহাম্মদ আবার কোন রহমানের কথা বলছে তো সেখানে আমরা বলে এসেছিলাম যে আল্লাহর এই নামগুলোকে যদি কোনো মানুষের সাথে নামকরণ করতে হয় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে আব্দুল শব্দটাকে যোগ করতে হবে এখন নাম রাখছে আব্দুল আজিজ কদিন পরে হয়ে যাচ্ছে আজিজ আজিজ এরপরে এই নামটা হচ্ছে আইজা আইজা আইজা মক্কার করেছিল উজ্জা আর এরা করছে আইজা আইজা হ্যাঁ? হ্যাঁ। এরপরে আবার আরেকটা বিষয় হচ্ছে ইন্নাল্লাহ আশিক মনে করে মনে মাথায় ছিল আল্লাহ আকবার আমাদের জাহিলিয়াতের যুগ জাহিলিয়াত বলছে বলতে ইসলামে আসার পরে একটা জাহিলিয়াত দিন আসার পরে অরিজিনাল দিন আসার পরে একটা জাহিলিয়াতের যুগ সংগঠনের সংগঠন একটা যুগ আল্লাহ আকবার বংশালে অফিস অফিসে গেলাম সংগঠনের নেতার সাথে বৈঠক চলছে বৈঠক চলছে বৈঠক চলার পরে ওনারা একজন ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছেন লোকটা ভালো দিন মানে ইসলাম মানে যদি একটা সংগঠন করে আলেদিসের একটা সংগঠন তো সংগঠনের যিনি সেক্রেটারি জেনারেল ওনার একজন সহকারী সচিব আছে এই সচিবের নাম হচ্ছে আব্দুল আজিজ লোকটার চোখে একটুখানি ডিস্টার্ব রয়েছে উনি ভালো মানুষ পাচক্য সালাদ আদায় করে বিশুদ্ধভাবে চলার চেষ্টা করে সংগঠনের তাবলিক সম্পাদক এবং সংগঠনের ভাইস চেয়ারম্যান এই লোকটা সেক্রেটারির সমালোচনা করতে গিয়ে সেক্রেটারির পিএস এর সমালোচনা করে বলছে কানা আজিজ হকানি লোক তার মুখ থেকে বেরোয় আসতেছে কানা আজিজের খবর কি কানা আজিজটারে লগে লগে নিয়ে ঘুরে যখন কানা আজিজ বলছে আজিজ তো ওই লোকটা না ওর নাম হচ্ছে আব্দুল আজিজ ওই লোকটা আজিজ না যখন বলে ফেলছে যে কানা আজিজ ও চোখের ডিস্টার্ব ওর সমস্যা রয়েছে এটা ওইটা সেটা কোথায় চলে যাচ্ছে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি না এই ধরনের যতগুলো বিষয় রয়েছে রহমান নামের বিকৃতি ঘটা হচ্ছে রহমাইন্না রহমাইন্না গাফাইররা সাত্তাইররা আমাদের দেশে যে বিকৃতিগুলো ঘটাচ্ছে লাহ মক্কার মুশ্রিকরা এভাবে বিকৃতি ঘটিয়েছিল এই বিকৃতি ঘটানোর কারণে আল্লাহ সুবাহ তাদের ব্যাপারে প্রশ্ন তুলছেন যে ওদের ব্যাপারে তোমাদের ধারণাটা কি ওদের অবস্থাটা কি আর একই ধরনের বিকৃতি ঘটছে আজকে মুসলিম সমাজে আল্লাহর নামের বিকৃতি নামের বিকৃতি নামের বিকৃতি তারা করেছিল আজও নামের বিকৃতি রয়েছে নামকে তারা পরিবর্তন করেছিল আজও পরিবর্তন রয়েছে নামকে তারা অস্বীকার করেছিল আজও অস্বীকার রয়েছে আল্লাহর গুণবাচক কর্মকাণ্ডগুলোকে তারা বিভিন্নভাবে খাজা গাজা মূর্তি দেবতা গাছ পাথর ঘর বাড়ি এটা সেটাকে তারা দিয়ে রেখেছিল আজও একই রকম ভাবে বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে আল্লাহ সুহার ও তাআলা হচ্ছেন দয়াবান দয়ালু রহমান রাহিম আজকে পিস সাহেবের নামে দেওয়া হচ্ছে খাজা বাবা হচ্ছে দয়াল বাবা খাজা বাবা হচ্ছে দয়াল বাবা দয়াল মানে সর্বোচ্চ দয়ালুকে দয়াল বলা হয় বাংলা ভাষায় সর্বোচ্চ যে দয়ালু তাকে দয়াল বলা হয় দয়াল বাবা লা লাহ হচ্ছে ইমান বিধ্বংসী একটা বিষয় আল্লাহ সুবহান তিনি আদেশ করছেন আল্লাহ সুবহান তিনি আদেশ করছেন আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ সুবাহর জন্য বিহা তোমরা এই সুন্দর সুন্দর নামগুলো নিয়ে আল্লাহকে ডাকো তার মানে আল্লাহর নামে কোনো অসুন্দর নাম দেওয়া যাবে না আল্লাহ তালা তার কোনো নামকে অসুন্দর নামকে নামকরণ করেননি অসুন্দর কোনো নামকে তিনি নিজের জন্য নামকরণ করেননি অতএব আল্লাহর জন্য কোনো অসুন্দর নামকে নির্ধারণ করা যাবে না আল্লাহ সুলহান তার নিজের জন্য কোনো বিকৃত নামকে নিজের জন্য নির্ধারণ করেননি অত বিকৃত কোনো নামকে আল্লাহ সুলহান তালার জন্য নির্ধারণ করা যাবে না অসম্ভব কথা বিকৃত কোনো নামকে নির্ধারণ করা যাবে না আর এই এখতিয়ার আল্লাহ সুলহান কোন মানুষকে দিয়ে দেননি যে তারা আল্লাহ সুলহান তালাকে ভিন্ন কোনো নামে ডাকবে এখতিয়ার আল্লাহ তালা দেননি কারণ তিনি বলছেন সুন্দর সুন্দর নাম রয়েছে সেইগুলো দিয়েই তোমরা তাকে ডাকো সেগুলো দিয়েই তোমরা তাকে ডাকো ফলে বিহা সেগুলো দিয়েই তোমরা তাকে ডাকো আল্লাহ বলছেন তোমরা সেই সমস্ত সম্প্রদায়কে বর্জন করো তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে ছেড়ে দাও তাদেরকে বর্জন করো তাদের সাথে তোমরা তোমাদের সম্পর্কটাকে শিথিল করো তাদের সাথে তোমরা এই বিষয়কে নিয়ে একটু চিন্তা চেতনা করো যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি সাধন করে ইলহাত করে পরিবর্তন ঘটায় তাদেরকে তোমরা কি করো বর্জন করো সাইউজাউনা মাকানু ইয়ামালুন খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে যে তারা কি কাজটুকু করেছিল কি কাজটা করেছিল তারা এটা তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে আল্লাহ সুবহানাহু যে সমস্ত নাম তিনি তার নিজের জন্য নির্ধারণ করেছেন সেগুলো হচ্ছে তার নিজের নাম এবং তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী যে সমস্ত নামগুলোকে আল্লাহ সুহানার জন্য আখ্যা দিয়েছেন তিনি যে নামগুলোকে জানিয়ে দিয়ে গেছেন এই সমস্ত নাম হচ্ছে আল্লাহ সুহান এর বাইরে আল্লাহ তালাকে কোনো নামে ডাকা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী একটি হাদিস রয়েছে যে তিনি বলছেন যে আল্লাহ সুহান নিরানব্বইটি নাম রয়েছে ইসমান আল্লাহ সুহান নিরানব্বইটি নাম রয়েছে নিরানব্বইটি নাম রয়েছে একশোর চাইতে একটা কম হাদিসে তারা আবার ভাষাও দিয়ে দিচ্ছেন যে মা মাইতা ইল্লা ওয়াহিদান যে একশোর চাইতে একটা কম সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নামে যে ব্যক্তি সংরক্ষণ করবে বিকৃতি ঘটানো থেকে যে ব্যক্তি হেফাজত করবে আল্লাহর নামগুলোকে যে ব্যক্তি এর জন্য চিন্তা চেতনা করবে গবেষণা করবে যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য মানুষের কাছে প্রচার পত্র বিলি করবে মানুষকে যে ব্যক্তি এই বিষয়ে সচেতন করবে যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করবে দাখালার জান্না সে জান্নাতে প্রবেশ করবে এই আহসাহার অর্থ অনেকে করেছেন যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করবে যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করবে এক অর্থে মুখস্থ করবে কিন্তু মৌলিকভাবে এর অর্থ হচ্ছে যে হেফাজত করবে যে হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে আপনি মুখস্থ করে রেখে দিলেন কাউকে বিষয়ে বলছেন না আপনার পাশে একজন লোক আল্লাহকে নামগুলোকে বিকৃত করে করে করে করে সে বর্ণনা করছে আপনি তাকে কিছুই বলছেন না আপনি হেফাজত করলেন না আপনি তাকে জানালেন না আপনি হেফাজত করলেন না মানা সাহা যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে তার নামগুলোর হেফাজত করার তৌফিক দান করেন এবং তিনি বলছেন যে আল্লাহ হচ্ছেন এক একক তিনি হচ্ছেন নৈতিক তিনি হচ্ছেন বেজর এবং তিনি বেজরটাকে ভালোবাসেন একই হাদিসের বিষয় আল্লাহ সুলহান তার যে নামগুলোকে নির্ধারণ করেছেন কোরআনুল করিমে তার নিরানব্বইটি নাম আমরা খুঁজে পাচ্ছি নিরানব্বইটি তার নাম রয়েছে নিরানব্বইটি নাম পাওয়া যাচ্ছে কোরআনুল করিমে শুরু হয়েছে আলিমুল গাইবি ওয়া শাহাদাতি ওয়া রাহমানুর রাহিম والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم তারপরে হচ্ছে আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুস সামাদ এগুলো হচ্ছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল আজিজ আল জব্বার এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুলহান এই যে নামগুলো রয়েছে এই নামগুলোকে সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে প্রথমত এই নামগুলোকে পরিপূর্ণভাবে জানা বিশুদ্ধভাবে এই শাব্দিক শব্দগুলোকে জানা দ্বিতীয়ত বিশুদ্ধ অর্থ জানার মাধ্যমে কারণ অর্থ যদি না জানেন শুধু নামটুকু জানছেন অর্থের বিকৃতি ঘটাবে ওই খাজার লোকেরা অর্থের বিকৃতি ওরা ঘটিয়ে ফেলবে ওরা অর্থের বিকৃতি ঘটাবে অর্থটুকু জানতে হবে বিশুদ্ধ নাম জানতে হবে বিশুদ্ধ নামের অর্থ জানতে হবে এই বিশুদ্ধ অর্থের কর্মটা কি সেটাও জানতে হবে বিশুদ্ধ অর্থের কর্মটা কি সেটাও জানতে হবে আল্লাহ সর্বশক্তিমান প্রত্যেক সংগঠনের ম্যানিফেস্টোর মধ্যে এটা লেখা রয়েছে আমাদের দেশের প্রত্যেক সংগঠনের যে সংবিধান রয়েছে তার মধ্যে লেখা রয়েছে আল্লাহ সর্বশক্তিমান নিচে গিয়ে রয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস বোঝা যাচ্ছে ও অর্থ বোঝেনি অর্থের কর্মকাণ্ড ও বোঝেনি ও অর্থের কর্মকাণ্ড বোঝেনি অর্থের কর্মকাণ্ড ও বোঝেনি ওই ইমামের পিছনে সালাদ পড়ে যাচ্ছে ইমাম সালাদ পড়াচ্ছে মালিকাল মুলকু তুতিল মুলকা মান তাশা তানজিলুল মুলকা মিম্মান তাশা মান তাশা মান তাশা বিয়াদিকাল খায়র ইমামের পিছনে সালাদ পড়ে গিয়ে ও মাজারে গিয়ে ক্ষমতা ভিক্ষা চাচ্ছে আল্লাহর কাছে না ওই মাজার ওলার কাছে অথচ এখানে এই আয়াত আল্লাহ সুমান বলছেন আল্লাহ মালিকাল মুল্ক তৌতিল মুল কামান্তার তিনি হচ্ছেন সকল রাজত্বের মালিক তিনি যাকে চান তাকে তিনি রাজত্ব দান করেন তিনি যাকে চাইবেন তাকে তিনি সম্মান দান করবেন ও বুঝতে পারেনি মালিকাল মুল্ক অর্থটা অর্থটা কি মালিকাল মুল্ক এর অর্থটা কি এটা বোঝেনি আল আজিজ শব্দের অর্থটা কেউ এটা বোঝেনি এই অর্থের কর্মকাণ্ডটা কি এটাও বোঝেনি এই জন্য সম্মান গিয়ে যাচ্ছে আর একদারে ক্ষমতা চাচ্ছে একটা দরজায় সম্মান চাচ্ছে আর একটা দরজায় আল্লাহ যে রাজ্জাক এই রিজিক রাজ্জাক শব্দের অর্থটা ও বুঝতে পারেনি অর্থের কর্মকাণ্ড গিয়ে বুঝতে পারেনি বুঝতে না পারার কারণে ও রিজিক চাচ্ছে আর একটা দরজায় গিয়ে আর একটা দরজায় গিয়ে ও রিজিক চাচ্ছে আল্লাহ সুলহান যে হায়াত দান করেন জীবন দান করেন এই শব্দের অর্থটুকু বোঝেনি অর্থের কর্মকাণ্ড বোঝেনি এই জন্য আর এক দরজায় গিয়ে ও কি করছে সন্তান কামনা করছে আল্লাহ সুবহান একটা যে নাম মাহবুদ এই শব্দ অর্থ শব্দটুকু জানে শব্দের অর্থটা জানে না অর্থের কর্মকাণ্ডটা জানে না এই জন্য গাইরুল্লাহর কাছে গিয়ে ওর এবাদত গুলোকে নিবেদন করছে গাইরুল্লাহর কাছে গিয়ে এবাদত নিবেদন করছে আল্লাহর নামে সংরক্ষণ খালি বলবেন যে হ্যাঁ আল্লাহর নামগুলোকে মুখস্থ করে ফেলেছেন এই মুখস্থ করার কারণেই আপনি জান্নাতে প্রবেশ করবেন বিষয়টা এমন নয় এই নাম নামের অর্থ অর্থের কর্ম কর্মের আবার অর্থ একটা অর্থ এই বিষয়টাকে স্পষ্টভাবে একদম স্পষ্টভাবে জেনে বুঝে তাকে সংরক্ষণ করতে পারলে একটা মানুষকে আল্লাহ সুমান তালা জান্নাত দান করবেন তারপরে গিয়ে আল্লাহ সুহান জান্নাত দান করবেন সাহাবিদের কাছে রসুলের এত বিশাল বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন ছিল না কারণ তারা এই অর্থগুলো জানতেন এবং ওই জাহিলিয়ার থেকে তারা বের হয়ে এসেছিলেন উজ্জা দেবতার ইবাদত করতে করতে করতে করতে একটা পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আহ্বান শুনেছেন উজ্জা দেবতাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে এসেছেন এখানে কেননা উজ্জা দেবতার অবস্থাও জানতেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর অর্থটা অর্থের কর্মকাণ্ডটাও তারা বুঝতে পেরেছিলেন লাতের এবাদত করতে করতে লাইলাহ যখন আহ্বান পেল লাতকে ছেড়ে দিয়ে চলে আসলো এক আল্লাহর কাছে এক মাহবুদের কাছে তারা বুঝতে পেরেছিল যে ওটা হচ্ছে বিকৃত নাম ওটা হচ্ছে বিকৃত কর্ম ওটা হচ্ছে বিকৃত অর্থ ওটা হচ্ছে বিকৃত কর্মের আর একটা অর্থ বুঝতে পেরে তারা চলে এসেছিলেন এক শব্দ দিয়ে রসুল তাদেরকে আহ্বান জানিয়েছিলেন আজকে আমাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে কারণ আমরা এই অর্থ বুঝি না মাহবুদ মাহবুদ শুধু বলি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই যারা এই কথা বলে ওরাই গিয়ে মাজার কমিটিতে আবার চেয়ারম্যান সদস্য মেম্বার সেক্রেটারি এগুলো হয়ে বসে আছে ওরাই হয়ে বসে আছে তো আল্লাহ সুবহান এই যে নামগুলো রয়েছে এই নামগুলো নিরানব্বইটা নাম আল্লাহ সুহান তার কোরআন কারিমে বর্ণনা দিয়েছেন এবং রসুল ইসলাম তার হাদিসে বর্ণনা দিয়েছেন এর বাইরেও আরো কিছু নাম রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হাদিসটি রয়েছে ইবনা হিব্বানে তারপরে হচ্ছে ইবনে আবি হাতিমে হাদিসটি রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কোন মানুষ যদি কোনো বিপদ আপদে পড়ে যায় কোন টেনশনে পড়ে যায় কোন চিন্তার মধ্যে পড়ে যায় কোন সমস্যার মধ্যে পড়ে যায় সেই সময় যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার কিছু সংখ্যক নাম নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সেই টেনশন থেকে চিন্তা থেকে বিপদ থেকে উদ্ধার করে দেন বিপদ থেকে মুক্তি দান করেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মা আসাবা আহাদুন কাত্তুন হাম্মুন ওয়ালা হাজান فقال اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل فيها في قضاءك أسألك بكل, بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدر صدري وجلاء حزني وذهاب همي إلا أذهب الله همه وحزنه وأبدله مكانه فرحا আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে আল্লাহ সুবহান আরো কিছু নাম রয়েছে যেইগুলো আল্লাহ তালা এখন পর্যন্ত গোপন রেখেছেন যেইগুলো আল্লাহর জ্ঞানে রয়েছে গোপন রেখেছেন এবং আল্লাহর জ্ঞানে রয়েছে এই সমস্ত নামগুলো দিয়ে আল্লাহ সুহান ও কাছে কেউ যদি চায় এবং নিজেকে যদি আল্লাহর কাছে সমর্পণ করে যে কোনো টেনশন চিন্তায় বিপদ আপদের মধ্যে সে যদি নিজেকে বলে আল্লাহ আমি হচ্ছি তোমার বান্দা এবং তোমার বান্দার বান্দা এবং আমার এই জীবন হচ্ছে তোমার কাছে উৎসর্গকৃত আমার সবগুলো কাজ হচ্ছে তোমার হুকুমের উপরে নির্ধারিত আল্লাহ তুমি হচ্ছে ইনসাফকারী আল্লাহ আমি তোমার নামগুলো নিয়ে তোমার কাছে চাচ্ছি তোমার যে সমস্ত নাম রয়েছে সেই নামগুলো নিয়ে আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহর অসংখ্য নাম রয়েছে যেমন নিরানব্বইটা নাম নিরানব্বইটা নামের ভিতরে হয়তো আট দশটা নাম আমাদের মনে আছে আর বাদ বাকি নাম আমাদের মনে নাই তখন বলে দিতে হবে যে আল্লাহ তোমার যতগুলো নাম রয়েছে এই নামের বদৌলতে আমরা তোমার কাছে চাচ্ছি এই নামের বদৌলতে আমরা তোমার কাছে চাচ্ছি আমরা ওসিলার আলোচনার ক্ষেত্রে তখন বলেছিলাম যে আল্লাহর গুণবাচক নামের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে এখন গুণবাচক নামের ওসিলা আট দশটা মনে পড়ে আর বাদ বাকিগুলো আমাদের মনেই পড়ছে না তখন মর্মার্থ বলে দেওয়া যে আল্লাহ তোমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে এই নামের ওসিলা করে আমরা তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি কবুল করো এইভাবে আল্লাহর কাছে দোয়া করা যাবে এরপরে আবার বলা যাবে সাম্মাই বিহীন আফসাকা রসাম বলছেন যেভাবে করে বলো আল্লাহ তুমি তোমার জন্য যে সমস্ত নামকে নির্ধারণ করে রেখেছ রহমান রাহিম গাফার সত্তার যে সমস্ত নামগুলোকে তুমি তোমার জন্য নির্ধারণ করেছো আও আল্লাম তাহুয়া হাদাম মিন খালকিকা অথবা তোমার যে নামগুলোকে তুমি তোমার সৃষ্টির কাছে জানিয়ে দিয়েছ মানুষের কাছে জানিয়ে দিয়েছ আওয়ানজাল তাহুফি কিতাবিকা এবং তোমার সেই সমস্ত নাম যেগুলো তুমি তোমার কিতাবের মধ্যে নাজিল করেছ অবতীর্ণ করেছ অথবা তুমি তোমার পর্দার আড়ালে তোমার কাছে গোপনে এলমে গায়েবে তোমার যে সমস্ত নামগুলোকে তুমি রেখে দিয়েছ আল্লাহ এই সমস্ত নামগুলোর বদৌলতে আমরা তোমার কাছে চাচ্ছি আল্লাহ রসুলাম বলছেন যে ব্যক্তি এইভাবে করে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তার টেনশনকে দূর করে দিবেন আল্লাহ তালা তার যে বিপদের অবস্থা রয়েছে অবস্থাকে পরিবর্তন করে দিবেন এবং আল্লাহ রসুলাম বলছেন যে আল্লাহ তালা তাকে সুখী সমৃদ্ধি দান করবেন সুখ এবং সমৃদ্ধি দান করবেন এই দোয়ার আর একটা অংশ রয়েছে যে রসুলাম বলছেন যে এইভাবে বলে বলে তুমি আল্লাহর কাছে আবারও বলবে আন্তা জাহাল কোরআন আল আজিম রবি আকালবি আল্লাহ এই মহাপবিত্র গ্রন্থ কোরআনের মাধ্যমে তুমি আমার অন্তরে প্রশস্ততা দান করো অন্তরে প্রশস্ততা দান করো অনুর সদরি আল্লাহ তুমি এই কোরআনের আলো দিয়ে আমার বুকটাকে আলোকিত করে দাও ও চালা হজনি আল্লাহ তুমি আমার এই চিন্তা চেতনাকে দূর করে দাও আমার এই ভয় ভীতিকে দূর করে দাও রসাম বলছেন যে আল্লাহ তারা তার থেকে চিন্তা চেতনা ভয় ভীতিকে একদম দূর করে দিবেন আল্লাহ সুবাহান তালার এই নামের যে কয়েকটা বিষয়ে হাদিসে রয়েছে যে একটা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর একটা হচ্ছে কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন আর একটা হচ্ছে আল্লাহ সুবাহান তারা তার নামগুলোকে গোপন করে রেখেছেন গোপন করে রেখেছেন কিছু নাম আর একটা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ সুবাহান তালা তার কিছু নামকে সেদিন প্রকাশিত করবেন এই এই বিষয়গুলোকে নিয়ে কেউ যদি আল্লাহ সুবাহান ও তালাকে ডাকে তাহলে আল্লাহ সুহান ও তালা তার ডাককে শুনবেন তার দোয়াকে কবুল করবেন আর যারা এর মধ্যে বিকৃতি ঘটাবে আল্লাহ সুহান ও তালা হুকুম করছেন যে এদেরকে তোমরা কি করো বর্জন করো বয়কট করো এদের থেকে তোমরা দূরত্ব গ্রহণ করো এদের থেকে তোমরা দূরে অবস্থান নাও এই বিকৃতির অবস্থা হচ্ছে শব্দের বিকৃতি অর্থের বিকৃতি কর্মকাণ্ডের বিকৃতি কর্মকাণ্ডের অর্থের বিকৃতি আমাদেরকে এই চারটা বিষয় জানতে হবে আমরা যখন আর রহমান আল্লাহর একটা নাম জানলাম এটা একটা শব্দ এই আর রহমান শব্দের একটা অর্থ রয়েছে এই অর্থের একটা কর্ম রয়েছে যে তিনি দয়া করেন এই দয়ার আবার একটা অর্থ রয়েছে যে তার দয়াটা হচ্ছে এমন এমন এমন এমন এত ব্যাপক যে তিনি শুধুমাত্র দুনিয়াতে দয়া করবেন বিষয়টা এমন নয় তিনি দুনিয়াতেও দয়া করবেন আখড়াতেও দয়া করবেন তিনি কবরেও দয়া করবেন তিনি অতীতে আমাদের উপরে দয়া করেছেন মায়ের পেটে থাকা অবস্থাতেও তিনি দয়া করেছেন এইভাবে করে আল্লাহ সুবাহান এই বিষয়গুলোকে জানতে হবে ইবনে আবনি ইবনে আবি হাতেমে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনু থেকে বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে তার নামের বিকৃতির অর্থ হচ্ছে তার নামের সাথে অংশীদার সাব্যস্ত করা তার নামের বিকৃতি অর্থ হচ্ছে তার নামে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর যে সমস্ত নামগুলোকে আল্লাহ তালা নির্ধারণ করেছেন তার এই নামের মধ্যে খোদা শব্দটা নেই এই খোদা শব্দটা যখন ঢুকিয়ে দিচ্ছেন তার নামের শুধু বিকৃতি ঘটাচ্ছি না তার নামের সাথে কি করছে অংশীদার সাব্যস্ত করছি আল্লাহর আসমা ও সিফাতে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে এই অংশীদার সাব্যস্ত করা হচ্ছে এবং এই অংশীদার সাব্যস্তের এই বিষয়টা ছিল মক্কার মুশিকদের একটি কার্যক্রমের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে সকল প্রকার ইলহাদ থেকে বিক্রি থেকে হেফাজত করেন আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে আমাদের ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে তার যে সমস্ত নামগুলোকে তিনি নির্ধারণ করেছেন এবং মোহাম্মদ ইসলাম নির্ধারণ করে দিয়ে গিয়েছেন সেই সমস্ত নামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তার কাছে দোয়া করা তৌফিক দান করেন এর মাধ্যমে